الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছে আর আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই বহু অডিও রেকর্ডিং এসেছে তবে তার আগে গতকাল আমি একটা প্রশ্ন পড়ে তার উত্তর দেওয়ার সময় পাইনি বলে ছেড়ে দিয়েছিলাম প্রশ্নটা মনে হচ্ছে ডাক্তার রৌ সাহেব উনি হলদিয়া থেকে লিখেছিলেন আগে ওই লিপিত প্রশ্নটির উত্তর দিতে চাই তারপরে আপনাদের অডিও প্লেন প্লে করে তার উত্তর দিব ওনার প্রশ্ন ছিল হুজুর রাজদায় রসুল হজরতে হোজাইফে ইয়ামানি ইয়ামানির সম্পর্কে কিছু বলিবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় ডক্টর সাহেব আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি নবী করিম সাল্লাহ সাল্লামের এক বিশেষ বা অতি ঘনিষ্ঠ নিকটতম সাহাবির সম্পর্কে জানতে চেয়েছেন ওনার নাম হচ্ছে হোজাইফা ইয়ামানি ওনার আসল নাম হচ্ছে আবদুল্লাহ হোজাইফা বিন হেনসাল নইলে হসিল মোলাক্কাবাবি ইয়ামান আর উনি কাবিলায় আবাস থেকে সম্পর্ক রাখতেন আর নবী করিম সাল্লামের উপরে যারা ইমান এনেছিল তানাদের মধ্যে প্রথম সারিতে প্রথম স্থানে এনাদেরই নাম আসে মানে সর্বপ্রথম যেনারা ইসলাম গ্রহণ করেছিলেন আর সত্যি শুধু ইসলাম গ্রহণ করেননি অন্তর থেকে মেনে ইসলামের জন্য খুব পরিশ্রম উনি করেছিলেন বা করছিলেন নবী করিম সাল্লা সাল্লামের সময় বহু যুদ্ধে উনি শরিক ছিলেন ওনার পিতাও শরিক ছিল আর এক যুদ্ধে ওনার পিতাকে মুসলমানেরাই ভুল বুঝে মানে শহীদ করে দিয়েছিল তার জন্য সর্বপ্রথম উনি দিয়ে দিয়ে রাজি করেছিলেন এ সমস্ত বিস্তারিত হিস্ট্রি আছে নবী করিম সাল্লাহ এই সাহাবি জনাবে হোজাইফ ইয়ামানি উনি হজরত আলী আলাহ ইসলামের খুব নিকটতম ছিলেন হজরত আলী আলাহ ইসলামকে খুব ভালোবাসতেন এবং যে সমস্ত সাহাবিদেরকে নবী করিম সাল্লাহ ইসলামের জন্যে মজবুত প্লেয়ার বলেছিলেন যে যতক্ষণ এরা আছে ইসলাম টিকে থাকবে ইসলামকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না তানাদের মধ্যে একজন জনাবে হোজাইফে ইয়ামানি ছিলেন হোজাইফে ইয়ামানি জনাবে আবুজারে ফারি জনাবে সুলাইমান ফার্সি জানাবে মিকদাদ মাওলা আলী আলাইসালামের মতো সাহাবিরা ইসলামের জন্য স্তম্ভ ছিলেন আর জানাবে হোজাইফে ইয়ামানিয়া রহমতুল্লাহ আলাহের সম্পর্কে যেটা আমরা ইতিহাসে পেয়েছি ওনার মধ্যে তিনটি বিশেষ গুণ ছিল বলে নবী করিম সাল্লাহ ইসলাম ওনাকে খুব ভালোবাসতেন এবং ওনাকে অতিরিক্ত ভরসা করতেন এক নম্বর উনি খুব বুদ্ধিজীবী ছিলেন দ্বিতীয় উনি উপস্থিত বুদ্ধিতে খুব এক্সপার্ট ছিলেন মানে এই মুহূর্তে এই একটা বিষয়ে কি সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে উনি খুব মানে গুরুত্বপূর্ণ রোল রাখতেন তাই নবী করিম সাল্লাম অনেক কাজে ওনার সঙ্গে মশওয়ারা করতেন ওনার সঙ্গে পরামর্শ করে কাজ করতেন কেন উপস্থিত বুদ্ধি এই সময় লড়াই করতে গেলে কি করতে হবে কি ওদের সঙ্গে সন্ধি করতে গেলে কি করতে হবে বা ওদেরকে পরাজয় করতে গেলে কি করতে হবে ওদের থেকে রক্ষা পাতে গেলে কি করতে হবে এরকম উপস্থিত বুদ্ধি খুব সুন্দর রাখতেন আরও বহু বিষয় নিয়ে মানে কিভাবে আলোচনা করতে হবে কোন সময় কাদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে এই বুদ্ধি ওনার খুব সুন্দর ছিল তাই নবী করিম সাল্লাম ওনাকে খুব ভালোবাসতেন বা গুরুত্ব দিতেন আর তৃতীয় জিনিস যেটা ওর মধ্যে ওনার ওনার মধ্যে ছিল সেটা হচ্ছে রাজদারি মানে কারোর রাজকে গোপন রাখা কেউ যদি কাউকে কোনো কথা বলে তো মনে রাখবেন হাদিসে বলে আল মজলিস আমানা যে বইটাকে কথা হচ্ছে সেই বইটাকে হচ্ছে একটি আমানাত যদি আমি না চাই যে আমার কথা অন্য কার সঙ্গে বলা হোক বা অন্য কথা পৌঁছাক তো ওই কথা যদি কেউ অন্য জায়গায় বলে তো এটা আমানাতে খেয়ানাত করা হবে নবী করিম সাল্লাহ সাল্লামের এই বিশিষ্ট সাহাবি জনাবে হোজাইফ ইয়ামানি উনি বড় রাজদার ছিলেন তাই নবী করিম সাল্লাম নিজের বহু গোপন কথা ওনার সঙ্গে বলতেন আর সেই গোপন কথার মধ্যে একটি কথা ছিল যে নবী করিম সাল্লাম ওনাকে নিজের মোনাফিক সাহাবিদের নাম বলেছিলেন নবী করিম সাল্লাম জানাবে হোজাইফা ইয়ামানিকে বলেছিলেন যে আমার এই সাহাবিরা যারা আমার সঙ্গে বেড়ে বেড়িয়ে বেড়াচ্ছে উঠছে বসছে খাচ্ছে আমার সঙ্গে সব রকমের লেনদেন করছে এদের মধ্যে কিন্তু বহু মোনাফিক আছে এরা অন্তর থেকে আমাকে গ্রহণ করেনি মেনে নিইনি বা এরা স্বার্থ লোভে আমার পিছনে বেরিয়ে বেড়াচ্ছে একদিন এরা দেখবে আমার থেকে আলাদা হয়ে যাবে আর বাস্তবে নবীর মিশন থেকে তারা নবীর পরে আলাদা হয়ে গিয়েছিল তাই ইনি রাজদার ছিলেন আর এই যে কথাগুলো আমি বলছি এর যদি সূত্র আপনি নিতে চান তো মিরকাতুল মুফাতি মিরাতুল মানাজি শার মিশকাতুল মাসাবি মুফতি আহমদ ইয়ার খান নাইমি জিল খণ্ড নম্বর আট পৃষ্ঠা নম্বর চারশো আটচল্লিশ নঈমি কুতুবখানা গুজরাতে এই বইটা রাখা আছে আপনারা দেখতে পারেন তাজারুবুল ওমাম খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর দুশো একানব্বই উইনুল আসার খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর তিনশো ষোলো তারপরে শারুল ফয়াল এরাকি পৃষ্ঠা নম্বর দুশো ছিয়াশি সুয়ার মিন হায়াত সাহা সুয়ারুন মিন হায়াত সাহাবা পৃষ্ঠা নম্বর দুশো চৌয়ান্ন ইবনে হাজার আসকালানি আল ইসাবা খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর পাঁচশো বিয়াল্লিশ ইবনে সাঈদ তাবাকাত জিল নম্বর সাত পৃষ্ঠা নম্বর তিনশো সতেরো আবার খণ্ড নম্বর আট পৃষ্ঠ নম্বর তিনশো কুড়িতেও এই হাদিসগুলো বা এইভাবে ব্যাখ্যা হয়েছে ইবনে আসির আসাদুল গাবা ফিমার সাহাবা জিল খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর তিনশো নব্বই ইবনে সাদ আসাদুল গাবা ওটা বলেছি ইবনে সাদ আত্মাবাকাতুল কোবরা খণ্ড নম্বর সাত পৃষ্ঠা নম্বর তিনশো সতেরো এবং ইবনে আসির আসাদুল গাবা ফিমার ফতে সাহাবা খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর তিনশো নব্বই ইবনে সাদ তবাকাতুল কোবরা খণ্ড নম্বর ছয় পৃষ্ঠ নম্বর দুশো পনেরো ইবনে সাদ আর তবাকাতুল কোবরা খণ্ড নম্বর সাত পৃষ্ঠ নম্বর তিনশো সতেরো ইবনে সাদ আর তবাকাতুল কোবরা খণ্ড নম্বর আট পৃষ্ঠ নম্বর তিনশো বিয়াল্লিশ ইবনে সাদ তবাকাতুল কোবরা খণ্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর চারশো একচল্লিশ ইবনে সাদ তবাকাতুল কোবরা খণ্ড নম্বর ছয় পৃষ্ঠ নম্বর দুশো পনেরো এই সময় সমস্ত সূত্র যেগুলো বললাম এখানে আপনারা যে তুলে দেখতে পারেন যেখানে এই জিনিসটা বারবার উল্লেখ হয়েছে তো নবী করিম সাল্লা আলি সাল্লাম যে মোনাফিকদের নাম বলে গিয়েছিলেন জানাবে হোজাইফাই ইয়ামানিকে তার মধ্যে ওনার কিছু এমন সাহাবিদেরও নাম আছে যাদেরকে মুসলমান আজ ফলো করছে মনে রাখবেন কোরআনে পরিষ্কার সুরায় মুনাফিকুন এবং বিভিন্ন অন্য সুরায় বলা হয়েছে মোনাফিকরা নিজেরা না জান্নাতে যাবে না অন্যদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে যারা নিজেরাই জান্নাতে যাবে না তারা আপনাদেরকে কোথায় জান্নাতে নিয়ে যাবে একবার ভেবে দেখুন তাই জানাবে হোজাইফা ইয়ামানির হিস্ট্রিতে এটা বিশেষ করে এই জন্য উল্লেখ করলাম যে হোজাইফা ইয়ামানি এমন একজন সাহাবি যাকে সবাই শ্রদ্ধার নজরে দেখেন সমস্ত ফেরকার লোকেরা আর উনি নকবি করিম সাল্লাহ সাল্লামের অতি ঘনিষ্ঠ এবং বরিষ্ঠ সাহাবিদের মধ্যে ছিলেন তাই ওনার ওপর যদি বিশ্বাস থেকে থাকে তাহলে ওই সমস্ত মোনাফিকদের থেকে এখনও দূরে আসার চেষ্টা করুন বা দূরে থাকার চেষ্টা করুন যাদের সম্পর্কে নবী করিম সাল্লাম বলে গেছেন যে এরা স্বার্থ লোভে আমার সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছে কিন্তু একদিন এরা আমার স্বাদ ছেড়ে দেবে আমার মিশনকে ছেড়ে এরা নিজেদের রাস্তা আলাদা করে নেবে আর ওই কিছু মোনাফিকরা ছিল যারা তবুকের যুদ্ধ থেকে ফেরার সময় আপনারা জানেন নবী করিম সাল্লাহ ইসলামকে পাহাড় থেকে ফেলে মেরার চেষ্টা করেছিল যে সাহাবিরা নবীকে অহদের ময়দানে ফেলে পাহাড়ে চড়ে গিয়েছিল এই সব কিন্তু একই সংগঠনের লোক তো ইতিহাস তুলে দেখুন নবীকে ওহদের ময়দানে সত্যদের মাঝখানে ফেলে কারা পাহাড়ে চলে গিয়েছিল শয়তানের কথা শুনে যখন শয়তান আওয়াজ দিয়েছিল কাত কতেলা মোহাম্মদ মোহাম্মদ কাতল হয়ে গেছে তো কারা পালিয়েছিল পরে হজরত আলী আলাইসালামের ডাকে যে নবী নিজের হাতে নবীকে তুলে বলেছিলেন নবী বেঁচে আছেন দেখো নিজের চোখে দেখো ফিরে এসো তাই তখন তারা পাহাড়ের উপর থেকে নিচে নেমে এসেছিল ওই মালে গনিমত নেবে বলে সেই ইতিহাসগুলো জানার দরকার আছে আশা রাখি ডক্টর সাহেব আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ যদি সুযোগ হয় তো আপনি ইন্টারনেটে শুধু জানাবে হোজাইফাই ইয়ামানি লিখুন ইনশাল্লাহ ওনার পুরো ডিটেলস ওখানে পেয়ে যাবেন কেননা প্রশ্নের সংখ্যা অনেক বেশি বলে আজ আমি এর চেয়ে বেশি আর বলতে পারছি না আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি হাওড়া জেলা জগদীশপুর গ্রাম থেকে বলছি আমার প্রশ্ন হলো ইলহাব নামের মানে কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিং পাঠানোর জন্যে প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন ইলাহাব নামের মানে কি তো ইলহাব আরবি শব্দ এর কয়েকটি মানা আছে ইলতাহাবা বা ইয়ালতাহেবো মানে যে জিনিস তাড়াতাড়ি গরম হয়ে যায় রেগে যায় তাকেও ইলহাব বলা হয় বা ইলহাব মানে দুরন্ত মানে এটা খুব ভালো নাম নয় এর মানে খুব একটা ভালো নয় তাই ওই নামটা যদি চেঞ্জ করে দেওয়া হয় তো ভালো হবে লহলাভ থেকেও বলা হয়েছে মানে যারা খেলাধুলো পছন্দ করে এরকম অর্থ নেওয়া হয়েছে মানে একটা একটা শব্দের বহু অর্থ হয় আরবি ভাষায় তো ইলাহাবের যত মানে আমি দেখলাম মানে আগুন জ্বালানো ইলতাহাবে ইয়ালতাহাব নার আরবি ভাষায় বলা হয় বা তাড়াতাড়ি রেগে যাওয়া এই ধরনের মানে তো ওটা আশা রাখি আপনারা নামটা চেঞ্জ করার চেষ্টা করবেন পরের প্রশ্ন শুনি আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি হাওড়া জেলা জগদীশপুর থেকে জাসমিন লস্কর বলছি আমার প্রশ্ন হলো যে আমার নানি মানে হাঁটছিল এবং আস্তে আস্তে হাঁটতে পারছিল না হাঁটুর হাড়টা ক্ষয়ে গেছে এবং কদিন তিন দিন হবে যে আমার নানির বাঁ দিকের গালটা একটু বেঁকে গেছে আর ডান হাতটা একটু মানে কমজোর হয়ে গেছে তো আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং কিছু সলিউশন দিয়ে দিন যাতে তাড়াতাড়ি যেন উঠে হাঁটতে পারে এবং সুস্থ হয়ে যায় আমার নানি ভালো হঠাৎ এরকম হয়ে গেছে সব কিছুই করতে পারছিল কাজ কাম সব হাঁটছিল কথাটা এড়িয়ে গেল হঠাৎ এরকম হয়ে গেল কেন কি জানি আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন আল্লাহর রহমতে যেন তাড়াতাড়ি আমার নানি সুস্থ হয়ে যায় এবং আপনি কিছু বলে দিন আমরা খুব মানে কষ্টের মধ্যে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আল্লাহ আপনার নানিমাকে শেফা দান করুক উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তবে ওনার উপায়ের জন্য বলছি জায়তুনের তেলের ওপরে সোরায় মমিনুনের আয়াত নম্বর চোদ্দো পড়ে ফু দিয়ে ওই তেলটা হাঁটু ওই কোমরে যেখানে যেখানে বাত ব্যথা ওখানে মালিশ করতে হবে আর মালিশ করার সময় এই দোয়াটা পড়তে হবে ইয়া ওয়াজ ইয়া আলম ইজহাব এলাবাদনিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বেহক এ মোহাম্মদ ওয়া আলহিত তাহরিন আও ওয়াতরুক হাব এ মোহাম্মদ ওয়া আলহিত তাহরিন এইভাবে দোয়া পড়তে হবে আর ওই তেলটা মালিশ করতে হবে তাছাড়া ক্যালসিয়াম জাতীয় খাদ্য ওনাকে বেশি দিতে হবে শাকসবজির মধ্যে ভিন্ডি আছে পুঁই শাক আছে যে সমস্ত খাদ্যের মধ্যে ক্যালসিয়াম বেশি ওগুলো ওনাকে খেতে দিন আর আর দোয়ায় মাসলুল দোয়ায় মাসলুল পড়ে ওনাকে দোয়া করতে বলুন বা কেউ যদি ওনার জন্য পড়ে দোয়া করে বা ওনার ওপরে ফু দেয় তো ইনশাল্লাহ খুব শীঘ্র উনি ওই কষ্ট থেকে মুক্তি পাবেন আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আল্লাহ আপনার নানিকে শেফা দান করুক পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হুজুর আমি পুরুষ খালদাজি থেকে বলছি আমার তিনটে মেয়ের নাম বড় মেয়ের নাম নার্গিস মেজ মেয়ের নাম নাফিসা ছোটো মেয়ের নাম লাইসারা বারবার খালি বলে যে লাইসারা নামটা তুমি কোথা থেকে পেয়েছো লাইসারা নাম কোথায় আছে আপনি দয়া করে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাইজান আপনার ফোন কলের জন্য বা আপনার অডিও রেকর্ডিং পোর্শনের জন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে আপনার মেয়ের সঙ্গে সঙ্গে আমিও আশ্চর্য মানে আমিও জিজ্ঞাসা করতে চাচ্ছি আপনার কাছে আপনি আগের দুটো বড় মেয়ে বা মেজে মেয়ের নাম খুব সুন্দর রেখেছেন কিন্তু এই তৃতীয় মেয়ের নাম লাইসারা আপনি কোথায় খুঁজে পেয়েছেন কার কাছ থেকে শুনেছেন কোন মৌলবী মালন আপনাকে এই নাম বলেছে ইসলামে এমন কোনো নাম নেই আমি বহু খোঁজ করেছি লাইসারা বলে কোনো নাম নেই মাইসারা নাম হয় আরবে অনেক মেয়েদের নাম ছিল সাহাবিয়াদের নাম ছিল মেহসারা মেহসারা মানে বাম দিক বা যুদ্ধের স্থানকেও অনেক অনেক সময় মেহসারা বা মেহমানা বলা হয় বাম দিককে তো মেহসারা নাম মানে সহজ মেহসারা মানে যেটাকে সহজ করা হয়েছে সরল মেহসারা মানে সরল তো মেহসারা নাম ঠিক আছে লাইসারা কোনো অর্থ নেই আমি কোথাও খুঁজে পাইনি জানি না কোন ভাষায় আপনি নাম রেখেছেন তো আশা রাখি ওই নামটা পরিবর্তন করে কোনো অন্য নাম রাখবেন যাতে আপনার মেয়ে জীবনে শান্তি লাভ করতে পারে ম্যাসারা লাইসারাকে বাদ দিয়ে ম্যাসারা রাখুন ম্যাসারা মানে সরল শান্তি ওটাকে রাখুন ভালো হবে ইনশাআল্লাহ আশা রাখি বুঝতে পেরেছেন এখানে একটা লিখিত প্রশ্ন আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারাকাত স্যার আমি ইস্ট মেদিনীপুর থেকে বলছি আমার প্রশ্ন হলো কিভাবে আমি নিজের ইমানকে মজবুত করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাই কি বোন আপনি আপনার নাম লেখেননি শুধু লিখেছেন আমি মেদিনীপুর থেকে ইস্ট মেদিনীপুর থেকে লিখছি হোক আপনি জানতে চেয়েছেন আপনার ইমান আপনি কি করে মজবুত করবেন তো ইমানকে মজবুত করার জন্যে চারটি কথা বলা হয়েছে যার উপরে ইমান টিকে থাকে এক নম্বর শারীরিক বা মানবিক পবিত্রতা শারীরিক পবিত্রতা মানে সমস্ত নিজাতার থেকে দূরে থাকতে হবে আর মানবিক পবিত্রতা মানে হারাম বা নাজিস পানাহার থেকে দূরে থাকতে হবে এবং গুনা থেকে দূরে থাকতে হবে প্রথম পর্যায়ে যদি আমি পাক পবিত্র না থাকি শারীরিক হোক আর মানবিক হোক যদি গুনা থেকে দূরে না থাকি তো আমার ইমান কখনো মজবুত হবে না তো প্রথম পর্যায় হচ্ছে ইমানকে মজবুত করতে গেলে শারীরিক পবিত্রতা দরকার আছে বা মানবিক পবিত্রতা মানে গুণা থেকে যত দূরে থাকবেন তত ইমান মজবুত হবে দ্বিতীয় তওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপরে সবসময় ভরসা করে জীবনযাপন করতে হবে মমি ইয়ে তওয়াক্কাল আল্লাহ ভাও হাসব যে আল্লাহর উপরে ভরসা করে চলে তার জন্য আল্লাহই যথেষ্ট তো ইমান মজবুত হবে আল্লাহর উপরে ভরসা করলে ও তফিজুল আমর এল আল্লাহ আর সবসময় সমস্ত কাজকে আল্লাহর ওপরে ছাড়তে হবে যে আল্লাহ তুমি যেভাবে চাবে সেইভাবে হবে আল্লাহ তোমার বিচারই শেষ বিচার হবে শেষ সিদ্ধান্ত হবে তো নিজের কাজকে আল্লাহর হাতে তুলে দিতে হবে আর আল্লাহর উপরে ভরসা করে কাজ করতে হবে ও তসলিম এলা আমরিল্লাহ আর আল্লাহর হুকুমের আগে নত হতে হবে যদি আমরা আল্লাহর হুকুমের আগে নত না হই আল্লাহর হুকুমকে যদি না মানি তো আমাদের ইমান কখনো মজবুত হবে না তওয়াক্কল আল্লাহ তফিজুল আমর আল্লাহ আর আর্রাদিব কাদা ইল্লাহ ওয়াকাদরে আল্লাহর সমস্ত বিচার বা তার সিদ্ধান্তের উপরে রাজি থাকতে হবে এইভাবে আল্লাহ মানুষের তার বান্দাদের ইমানকে মজবুত করে তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন পবিত্রতা বজায় রাখতে পারি শারীরিক পবিত্রতা হোক আর মানবিক পবিত্রতা হোক এটা মেন এটা যদি বজায় রেখে পাপ থেকে দূরে থাকি হালাল খাওয়ার ব্যবহার করি আর আল্লাহর উপরে ভরসা করি আল্লাহর সিদ্ধান্তের উপরে যদি রাজি থাকি আর সমস্ত কাজে যদি আল্লাহর উপরে দায়িত্ব রেখে বা আল্লাহর ওপরে ভরসা করে কাজ করি তো আমাদের কাজ সুন্দর হবে ইমানও মজবুত হবে আমাদের বিশ্বাস মজবুত হবে আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই মৌলানা সাহেব আসসালামু আলাইকুম আমরা আপনাদের টিভি চ্যানেল দেখি খুবই ভালো লাগে আর আমি কলকাতা থেকে বলছি আমার নাম আসলাম তো লোকে আমার ওপরে খুব জাদু টোনা করে তো জাদু টোনা কাটানোর জন্য একটা কিছু আমল বলে দিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় আসলাম ভাই আপনার ফোন কলের জন্য বা আপনার অডিও রেকর্ডিং প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে আপনার উপরে অনেকেই জাদু টোনা করে তো এর কাটার জন্য কি উপায় আছে বলবেন তো সুরায় আরাফ আয়াত নম্বর মনে রাখবেন একশো সতেরো একশো আঠারো একশো উনিশ একশো কুড়ি একশো একুশ এই পাঁচটি আয়াত ছোট ছোট আয়াত এই পাঁচটি আয়াত পড়বেন আর তাছাড়া সুরাই ইউনুসের আয়াত নম্বর একাশি এই আয়াতগুলোয় জাদু বা ওই সমস্ত সাহারের তাস্কেরা হয়েছে এইগুলো পড়ে নিজের উপরে দম করবেন ইনশাল্লাহ আশা রাখি সমস্ত জাদুর আসার শেষ হয়ে যাবে তাছাড়া একটা দোয়া বিশেষ দোয়া যেটা আহলেবাতে থেকে আমাদেরকে তালিম দেওয়া হয়েছে সমস্ত প্রকারের বাদ বা জাদু টোনা টোটকা থেকে মুক্তি থাকার মুক্তিতে থাকার জন্যে বা যদি কেউ জাদু করে থাকে তো তার আসার সঙ্গে সঙ্গে কেটে যাবে অজু করবেন অজু করে যদি সম্ভব হয় দুরাকাত নামাজ পড়বেন আর যদি নামাজ পড়ার সুযোগ না পান যে কোনো স্থানে আপনি মনে রাখছে যে আপনার ওপরে নজর লেগেছে কি আপনার ওপরে কেউ জাদু করেছে আপনি অসুস্থ অনুভব করছেন অনেক অনেক সময় মাথা যন্ত্রণা করে অনেক অনেক সময় মন ঘাবড়ায় অনেক অনেক সময় জ্বর আসে অনেক অনেক সময় মন বেকুল হয় অস্বস্তি হয় কিছু ভালো লাগে না অনেক অনেক সময় আবার অ্যাসিডিটি হয় গ্যাস হয় মানে এ সমস্ত জাদুর সংকেত অনেক অনেক সময় শরীর ভার ভার লাগে অনেক অনেক সময় মানে মাথা ঘোরে তো এই সমস্ত পরিস্থিতি যদিও আসে তো তখন সঙ্গে সঙ্গে এই দোয়াটা পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ ওয়াবিল্লাহ বিসমিল্লাহ মাশাল্লাহ বিসমিল্লাহ ওয়ালাহ ওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ কালা মুসা মাজে জে তুম বেহি সাহরা ইন্নআল্লাহ সাহ ইবতলহু ইন্নআল্লাহ আলা ইউসল আমাল মুফসিদ্দিন ফওয়াকাল হক ওয়াবাতালা মাকানু ইয়া আমালুন ফলেবু হুনালিকা ওয়ানকলবু সাগরিন আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম থেকে মাশাল্লাহ আল্লাহ ছাড়া কারোর শক্তি নেই জানাবে মুস আলাইসাল্লাম জাদুঘরদেরকে বলেছিল দেরকে বলেছিলেন মাজিয়া তুমি বেহসার ইন্নাল্লাহ সাহেব ইফতুল হো তোমরা যে জাদু করছো আল্লাহ একে বাতিল করে দেবে ইন্নাল্লাহ আল্লাহ ইসলো আমাল মুফসিদ্দিন খোদা মুফসিদ্দের কাজকে কখনো সফল হতে দেয় না ফওয়াক আল হক তখন হক জাহির হলো আলা মা কানু ইয়ামনা তারা যা করলো সেটা বাতিল হয়ে গেল ওলে বহনালে কমন করলো সাগরিন আর এখানে হক জয় জয়লাভ করলো আর ওরা ছোট হয়ে গেল তো এই আয়াত পড়ে যদি এই দোয়া পড়ে যদি বুকের ওপরে পড়ে দেন সঙ্গে সঙ্গে জাদুর আসার চলে যাবে আর আপনি নিজের শরীরে শারীরিক শান্তি অনুভব করবেন আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এবারে কিছু লিখিত প্রশ্ন আছে এখানে তার উত্তর দিতে চাই তারপরে আবার যদি সম্ভব হয় তো অডিও রেকর্ডিং পেলে করব লিখিত প্রশ্ন দেখি একটু বিসমুল্লাহ রহমান রাহিম খায়রুল ইসলাম ফরম বসিরহাট উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল জনাব খায়রুল ইসলাম সাহেব লিখছেন বসিরহাট উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল থেকে সালামুন আলাইকুম মৌলানা শেখ সাবির রাজা সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আমরা সঠিক ইসলামিক ইতিহাস থেকে অজ্ঞাত ছিলাম আমাদের হুজুররা কখনো আপনার মতো ওইভাবে শরিয়াতের মাসলা মাসাইল আহকাম বা ইতিহাস আমাদেরকে বলেননি বা বোঝাননি শুধু সুর টেনে ওয়াশ করে ওয়াশ করে যান আজ আমরা আপনার বা চ্যানেল উইনের মাধ্যমে জানতে পারছি যে নবীজির পরলোক গমনের পরে মক্কা মদি মদিনায় কিভাবে বিশৃঙ্খলা ঘটেছিল যাহাতে নবীজির আহলে বায়তকে ছেড়ে তাদেরকে ফলো করা হয় মাশাল্লাহ কি সুন্দর লিখেছেন আমি শুধু একটা জিনিস জানতে চাই যে হুজুর কোরআনে বা হাদিসে কি কোথাও ওই খলিফাদের নাম আল্লাহ ও রসুল উল্লেখ করেছেন যাদেরকে আমরা মুসলমানেরা খলিফা বলে মানি যদি থাকে তো প্রমাণ সহ বলবেন প্লিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই খায়রুল ইসলাম আপনার যা কিছু আপনি লিখেছেন এর জন্য অনেক অনেক কৃতজ্ঞ বা ধন্যবাদ জানাই আপনার অসংখ্য ধন্যবাদ রইল আপনার এই সুন্দর চিঠি লেখার জন্যে বা ম্যাস করে আমাদের কাছে প্রশ্ন রাখার জন্যে আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন হকিকত জানতে পারছেন আল্লাহ আপনাকে আরও তৌফিক দান করুক আপনার মতো আমার অন্য দর্শকবিন্দুদেরকেও আল্লাহ তৌফিক দান করুক তাদেরও যেন চোখ খোলে আর তারাও যেন এই হকিকত জানতে পারে ইনশাল্লাহ একদিন আসবে সবাই সঠিক জিনিস জানবে তবে একটু দেরি হবে কেউ আজকে কেউ কালকে কেউ পরশু একটু সময়ের সঙ্গে এক না একদিন সকলকে এই সৎকাত সত্য জিনিসকে মেনে নিতে হবে তাছাড়া কোনো উপায় নেই বিশেষ করে এমামে মেহিদি ইসলাম নবীর শেষ সন্তান যখন পুনরায় এই বিশ্বে প্রকাশ করবেন তো সেই সময় ওই শরীয়ত চলবে যে শরীয়ত নবী ছেড়েছেন নবী ও নবীর আহলে বায়তের শরী শরীয়ত চলবে জানি না এই জীবনে কে সুযোগ পাবে আর কে পাবে না হায়াত মতোর বিশ্বাস নেই নিঃশ্বাসের বিশ্বাস নেই আজ হয়তো আছে আমরা কালকে হয়তো না থাকতে পারি আজ আপনি আছেন কালকে হয়তো না থাকতে পারেন তো যাওয়ার আগে নিজের ইমানকে সংশোধন করুন সঠিক ইমান আনুন সঠিকভাবে ইমানকে গ্রহণ করুন যেভাবে কলেমা পড়ে মুসলমান হওয়ার দরকার বা মমিন হওয়ার দরকার সেইভাবে কলেমা পড়ে মুসলমান বা মমিন হওয়ার চেষ্টা করুন আর এক মমিনকে যে সমস্ত উসলোয় দিন বা ফুরোয় দিনের ওপরে এমানো আমাল করতে বলা হয়েছে এমান রাখতে বলা হয়েছে প্লাস আমাল করতে বলা হয়েছে সেইভাবে সঠিকভাবে কোরআন হাদিস অনুযায়ী আমাল করুন এতেই নেজাত এতেই মুক্তি আমার প্রিয় ভাই খায়রুল ইসলাম আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ জানাই আপনি এখানে একটা জিনিস জানতে চেয়েছেন যে হুজুর আমি শুধু একটা জিনিস জানতে চাই কোরআনে বা হাদিসে কি কোথাও ওই খলিফাদের নাম আল্লাহ রসুল উল্লেখ করেছেন যাদেরকে আমরা মুসলমানেরা খলিফা বলে মানি যদি থাকে তো প্রমাণসহ বলবেন প্লিজ ভাই আমি তাদের খেলাফতের প্রমাণ কোথা থেকে দেবো কোরআন তো আল্লাহর কিতাব আর খলিফা তৈরি করার দায়িত্ব আল্লাহ নিজের কাছে রেখেছে ইন্নি জাহলুন ফিল আরজা খলিফা আমি জমিনের ওপরে খলিফা বানাবো তো আদম আলাহ ইসলামকে উনি খলিফা বানিয়েছিলেন এবং আল্লাহর প্রতিনিধি হিসাবে বা আল্লাহর নবীদের যারা খলিফা হয়েছেন এই বিশ্বে এই জগতে এই দুনিয়ায় ইতিহাস তুলে দেখুন কোরআনের তফসির তুলে দেখুন নবীদের খলিফা যারা হয়েছিলেন তারা আল্লাহর হুকুমে খলিফা হয়েছিলেন নবী নিজে খলিফা তৈরি করেছিলেন পাবলিকের ওপরে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি কোনো নবী নিজের উম্মতকে দায়িত্ব দেননি যে তোমরা খলিফা তৈরি করে নিও এ দায়িত্ব কোনো নবী নিজের উম্মতকে দেননি তাহলে সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী উনিকে করে নিজের উম্মতকে এই দায়িত্ব দিয়েছিলেন যেটা আমার মুসলমান ভাইরা ভুল বোঝে আছে যে নবী বলে গেছেন আমার পরে তোমরা নিজেরা মিলে যাকে চেয়েও খলিফা করে নিজেদের অভিভাবক করে নিও এটা মিথ্যা তৈরি করা জালি হাদিস এর কোনো অস্তিত্ব নেই নবী করিম সাল্লাম আল্লাহর হুকুমে গাদের হুকুমের ময়দানে হজরত আলী আলাইসালামকে নিজের প্রতিনিধি করেছিলেন উম্মাতের অভিভাবক তৈরি করেছিলেন আর উনি নাম সহ বলেছেন হাদিস এখানে আমি তুলে শোনাচ্ছে আমার মুসলমান ভাইদের বই থেকে সূত্র দিয়ে বলছি যে সমস্ত খলিফা বা ইমামদেরকে আমরা মানি আপনারা এই সমস্ত বইগুলো তুলে দেখুন যদি ওখানে প্রমাণসহ না পান আমি রাবিদের নাম বিখ্যাত রাবিদের নাম আগে পড়ছি তারপরে যে সমস্ত মাধ্যমে এই রাওয়ায়তটা আমরা পেয়েছি বা আমাদের কাছে পৌঁছেছে আর কোন কোন বইতে সেগুলোও বলছি যেখানে নবী নিজের পরে কারা খলিফা হবেন তাদের নামও উল্লেখ করেছেন আসুন এখানে নাম পড়ি তারপরে রবায়ত পড়ছি যে রবায়তে নবী বলেছেন যে আমার পরে আমার খলিফা কারা হবে তাদের নাম বলেছেন রাবি হচ্ছে জাবির বিন সামারা আবদুল্লাহ বিন মসুদ ওয়াহাব বিন আবদুল্লাহ আনাস বিন মালিক আবু সঈদে খাদার এই সমস্ত বিখ্যাত নাম সম্মানীয় সাহাবি আবু সাঈদ খাদারি সালমান ফার্সি আবু হরায়রা ওমর ইবনুল খত্তাব ওয়াসলা বিন আল আসকা উম্মে সালমা আবদুল্লাহ বিন ওমর মখুল আয়েশা বিন আবি বকর আবুজারে গফারি আবদুল্লাহ বিন ওবাই জায়দ বিন আরকাম আবু আইয়ুবে আনসারি এই সমস্ত বিখ্যাত না সাহাবি বা সাহাবেদের নাম আপনারা শুনেছেন কাজোকারা ফিল কুতু ফিল কিতাব ইতনাইন ও হামসিন তরিকান রওয়ায় মনকুলা আঞ্জাবির বিন সামারা বাহান্নটা সূত্রর মাধ্যমে এই রওয়ায়ত করা হয়েছে জাবির ইবনে সামারা থেকে ওফিবাজ তাকাররাত আসামি আর রোয়াত সালাসা আরবাল উলা আর বেশিরভাগ রওয়ায়তে পশম যে চার বিখ্যাত সাহাবি ওনাদের নাম এসে এসেছে কামা নোকেলা আরবা মিনুম বেনাহবিন মুবাসির ইবনে মাসুদ ইবনে মাসুদও এনাদের নাম সরাসরি নিয়েছেন ওয়াস্তানাদা মোয়াল্লিফ মন্তখবুল আসার ফি নকলেহি মন্তখবুল আসারের যে রাইটার উনি এইটাই সনদ করেছেন লে রওয়ায়ত জাবির জাবির আলাল মাসারদের তালিয়া জনাব জাবিরের রওয়ায়তকে উনি এই আগের সমস্ত বইয়ের নাম আসছে কোথায় এই সমস্ত হাদিস আছে বলে বাজ মিনহা মোতাল্লাকে আহলে জামা আহলে সুন্নাল জামা আহলে সুন্নতল জামাতের ভাইদের বই থেকে কোথায় এই রওয়াজ পাবেন যে রওয়াজটা নবীর পরে কে খলিফা হওয়ার যোগ্য বা কে খলিফা হবেন নবী তানাদের নাম নিজের জীবনে উল্লেখ করে গেছেন পরিষ্কার বলছি আর সূত্র সমেত বলছি দয়া করে অনুরোধ করছি আপনারা নিজের মোল্লা মৌলবীদেরকে ধরুন তাদেরকে বলুন এই সমস্ত বই যেখানে রাবিদের নাম বললাম আর এবার বইয়ের নাম বলছি আর তারপরে পৃষ্ঠা নম্বর সব কিছু বলবো সেখানে এই হাদিস আছে কি না আর নবী নিজের পরের নিজের খলিফাদের যে উল্লেখ করে গেছেন এটা সঠিক কিনা আশা রাখি জিনিসটা বোঝার চেষ্টা করবেন এবারে বইয়ের নাম শুনুন মুসনাদ আহমদ صحيح البخاري صحيح مسلم سنن أبي داود سنن الترمذي المستدرك على الصحيحين مسند الطيالسي معجم الكبير للتبراني المعجم الأوسط الملاحم لابن منادي تيسير الأصول نهاية آه، نهاية البداية آه، البداية والنهاية ينابيع المعدة تاريخ الخلفاء للسيوطي جمع بين الصحيحين آه، فردوس الأخبار ইলমান বি আন্নাল মোয়াল্লিফ কাদ নাকালা রওয়া ইবনে মসউদ আনিন নবী আর এখানে আপনাদেরকে অবগত করা হচ্ছে যে রাবি এই ইবনে মসুদ থেকে এই রাওয়াত নকল করেছেন আর সরাসরি নবী থেকে মিন মুসনাদ আহমদ ওলাউ ইউ তাকাত আন্না আসল হাদিস কাজাত মিন হাদিস গায়ের ইবনে মসাদ মানে এখানে মুসনাদ আহমদ থেকেও বলা হয়েছে আর গায়ের ইবনে মসুদ থেকেও এই রাওয়াত পাওয়া যায় ওয়াকাত্তা আতাকদ উলমা উল আম্মা মানে আহলে সুন্নাত ভাইয়ের উলমারা এই বিশ্বাস রাখেন আন্নাহুল্লাহ আহাদুন তমাক্কানা মিনান তবিন মানার রওয়া আলা ওয়াজিল ইয়াকিন মানে কেউ এই সমস্ত রওয়ায়তের সঠিক ইনফরমেশন বিশ্বাসের সঙ্গে ওনাদেরকে দেননি এটা ওনাদের বিশ্বাস ওয়াজহল ইয়াকিন আও কদ্দামা মালুমা খাস সফি তফসিরেহি বা এর তফসির সম্পর্কে ওনাদেরকে কোনো মালুমাত দেওয়া হয়নি কামা ইনকল ইবনে হাজার ওয়ালা আইনি আনিল মালাহাব লাম আলকা আহাদান ইয়ক্তা ফিহাদ আল হাদিস ইয়ানি বেশাইর মোয়ায়ন মানে এই হাদিসটা যেটা আমি শোনাতে যাব ওনারা বলতে চাচ্ছেন যে এই হাদিসগুলো আমাদেরকে কেউ ব্যাখ্যা করে বলেননি যে নবী এইভাবে নিজের খলিফাদের নাম বলে গেছেন মানে এখানে একটা জিনিস বোঝাচ্ছে কিছু জিনিস গোপন রাখা হয়েছে কিছু জিনিস লোকানো হয়েছিল যে সম্পর্কে ওনাদের বিশ্বাস যে এগুলো আমাদেরকে বলা হয়নি তাই ওনারা হয়তো সেই হকিকতগুলো এখনও জানতে পারেনি আল মস্কুর ফি মুসানফি ওয়াগাইর আহমেদ আল মুসন্নফাত মুআইয়াদান ও মুরাজ্জিহান লেহাদ আল মানা আই ইন্তেবাক আল আইম্মা লাদাশিয়া ইসনা আশারিয়া এই হাদিস পুরো পরিপূর্ণভাবে মন্তবিক হচ্ছে শিয়াদের বারো ইমামের ওপরে যেটা আহলে সুন্নাত ভাইদের বইতে লেখা আছে আর ওনারা বলতে চাচ্ছেন যে হাদিস পড়ে মনে হচ্ছে যে শিয়ারা যে বারো ইমামকে মানে এই বারো হি এনারাই নবীর খলিফা মওয়াদে জাহাতুসেলাতিন হাদিসুল্লহ এবারে ওখানে বস হাদিস নবীর থেকে ওই ইমামদের সম্পর্কে বলা হয়েছে আর এই সূত্রের এবার আমি একটা একটা বইয়ের খণ্ড বা পৃষ্ঠা নম্বর বলছি সাহি আল বুখারি বুখারি খণ্ড নম্বর নয় পৃষ্ঠ নম্বর একাশি সাহি মুসলিম খণ্ড নম্বর তিন হাদিস নম্বর এক হাজার চারশো তিপ্পান্ন পৃষ্ঠ নম্বর এক হাজার চারশো তিপ্পান্ন আবু দাউদ আসনান আবু দাউদ খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর একশো ছয় আর তিরমিজি সোনানা তিরমিজি খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর পাঁচশো এক আহমদ ইবনে হাম্বাল মুসনাদ আহমদ ইবনে হাম্বাল খণ্ড নম্বর ছয় পৃষ্ঠ নম্বর তিনশো একুশ আর সুদুক মাল্লা ইয়াহদুল ফকি খণ্ড নম্বর চার পৃষ্ঠ নম্বর একশো উনআশি এবং একশো আশি আর সুদুক মাল্লা ইয়াহদুল ফকি খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর একশো আশি আজ মজলিসি বেহানুল আনোয়ার এটা শিয়াদের বই বেহানুল আনোয়ার খণ্ড নম্বর তেইশ পৃষ্ঠ নম্বর দুশো উননব্বই নব্বই আসাফি আল গোল গোলপাইগানি মন্তাখাবুল আসার খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর উনিশ থেকে একশোর মাঝখানে আসাফি আল গোলপাইগানি ওনার চারটে সূত্র দেওয়া হয়েছে খণ্ড নম্বর উনিশ এবং একচল্লিশ পৃষ্ঠ নম্বর একচল্লিশ পঁয়তাল্লিশ এবং বিভিন্ন ইবনে হাম্বাল আহমদ ইবনে হাম্মাল মুসনাদ ওনার মুসনাদে খণ্ড নম্বর ছয় পৃষ্ঠ নম্বর ছশো বাইশ আল হামিশে মানে হাসিয়া লেখা হয়েছে আল আসকালানি ইবনে হাসার হাজার আসকালানি ফতুল বারি খণ্ড নম্বর তেরো পৃষ্ঠ নম্বর চা দুশো এগারো আর আইনি বদরুদ্দিন উমদাতুল কারি খণ্ড নম্বর চব্বিশ পৃষ্ঠ নম্বর দুশো একাশি আল কন্দুজি ইয়ানাবিউল মোয়াদ্দা খণ্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর দুশো বিরানব্বই কন্দুজি ইয়ানাবিউল মোয়াদ্দা খণ্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর দুশো বিরানব্বই এবং তিরানব্বই আল কান্দুজি ইয়ানাবিউল মোয়াদ্দা খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর দুশো তিরানব্বই আল মাসাদুল মারাজে এবারে বুখারি মোহাম্মদ বিন ইসমাইল আসইয়াল বুখারি তহকিক মোহাম্মদ জুহের বিন নাসির উদ্দিন দার তোক নজাত মুসর আন সুলতানিয়ত বেজাফা তরকিম মোহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি প্রথম খণ্ড প্রথম যে ছাপানো হয়েছে চোদ্দোশো বাইশে এখানে অনেক কারোর মানে যদি কারোর প্রয়োজন সে একবার আমাকে লিখুক আমি এক হাজার সূত্র সময় ওই হাদিস তার হাওয়ালে করছি এবারে হাদিসটা শুনুন যে হাদিসে নবী নিজের খলিফার কে হবেন বলেছেন আশা রেখে আজকের এই রওয়াতের পরে আমার এই এপিসোড জন্য যথেষ্ট হবে এবার শুনুন মা জোকার আদাদুল খলফা মা ইসমুল আউ্ল আখির যেখানে জাহির জাহির জিকির করা হয়েছে খলিফাদের সংখ্যা তানাদের নাম প্রথমের নাম এবং শেষের নাম কার রওয়া আল্লা তিজাত আল্লাহ লিসান আবি আবদুল্লাহ বিন জাফর বিন মোহাম্মদ সাদিক আন আবি আনজাদ্দিহি আনী নবী আবু আবদুল্লাহ জাফর ইবনে মোহাম্মদ সাদিক আন দাদা থেকে এবং নকল করছেন হজরত আলী ও নবী করিম সাল্লাম থেকে কালা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবার হাদিস শুনুন এই হাদিসটা যেটা আমি শোনাতে চাচ্ছিলাম আপনাদের সমস্ত বইয়ের নাম বললাম পৃষ্ঠা নম্বর খণ্ড নম্বর সব বললাম আল আইম্মা বাদি ইসনা আশার আমার পরে এমাম বারোজন হবেন আউ্ল হুম আলী ইবনে আবি ও আখর আল কায়েম আল মেহদি আর শেষ হবেন এমাম মেহদি আলাহ ইসলাম ফাহুম খোলফাই নবী কী বলছেন পরিষ্কার শুনুন ফাহুম খোলফাই এনার হবেন আমার খলিফা ও আউসিয়ায় আমার আমার ওসি ও আউলিয়ায় এবং আমার তরফ থেকে তোমাদের প্রতিনিধি বা উত্তরাধিকারী আমার প্রতিনিধি ও তোমাদের অভিভাবক ওয়া হজাজুল্লাহ আলা উম্মাতি বাদি আর আমার পরে আমার উম্মতের উপরে এরা হুজ্জত হবে আল মকর মিনহুম মিনু আল মুনকিনুল্লাহম কাফির যারা এদের এনাদেরকে মানবেন যারা এনাদেরকে মানবেন আর মকর বেহিম মমিনুন যারা এনাদেরকে এই বারোজন ইমামকে নিজের ইমাম খলিফা নবীর খলিফা বা উম্মতের অভিভাবক উত্তরাধিকারী বলে মানবেন মমিনুন এরা হবে মমিন বুঝে নিন আপনারা আমার আমাকে এখানে কিছু বলার প্রয়োজন নেই মা জাকারা আসামি হিম ফারদান এটা আমি আমার নিজের ব্যক্তিগত কোনো কথা বলছি না রওয়ায়ত হাদিস যেটা বলছি শুধু হাদিস তুলে ধরেছি কোনো ব্যাখ্যাও করছি না হাদিস পড়ে আপনারা বুঝে নেন যে আপনারা কোন পরিস্থিতিতে আছেন কোন স্থানে আছেন মা জাকারা মি হিম ফারদান ফারদান এবং যেখানে ওনাদের নাম এক এক করে জিকে করা হয়েছে বিল জুমলা বা তাফাসিল একসঙ্গে বা তফসিলের সঙ্গে মিন ওমা জাফির হাদিস আন আবি জাফর আন জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারির মতো বিখ্যাত রাবি জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি যারা নবী করিম রাজদার ছিলেন জানাবে হোজাইফে ইয়ামানি আবুজারে গাফারি আবু সাইদে খাদরি জাবর ইবনে আবদুল্লাহ আল আনসারি এনাদের মতো রাবিরা নকল করছেন কালা দাখাল তো আলা ফাতেমা ওয়াবাইন ইয়াদেহা লহ ফিহে আসমা আল আউসিয়া মিন উল দেহা ফাদত তো ইসনা আশার আহাদহম আল কায়েম ও আল কায়েম সাল্লাহ মিনহুম মোহাম্মদ ও আরবা মিনুম আলী আলহিমুসালাম জাবির আবদুল্লাহ বলছে আমি মা ফাতেমার বাড়িতে গিয়েছিলাম ওনার হাতের ওপরে একটা তখতি ছিল সিলেট ছিল নূরে সিলেট যে সিলেটের ওপরে নবীর ওসিদের নাম লেখা ছিল আল্লাহর তরফ থেকে ওই সিলেট দেওয়া হয়েছিল ওই নূরের তখতি দেওয়া হয়েছিল যে তক্তির ওপরে ওনার ছেলেদের মানে মা ফতেমার সন্তানদের মধ্যে কারা ইমাম হবে তাদের নাম ছিল তা আমি দেখলাম বারো জনের নাম ছিল একজনের নাম কায়েম সালাসা মিনহুম মোহাম্মদ আর তিনজনা মোহাম্মদ আপনারা জানেন ইমামদের মধ্যে তিনটে ইমামের নাম মোহাম্মদ মোহাম্মদে বাকির আলাইসালাম মোহাম্মদ তকি আলাইসালাম আর শেষ ইমামের নামও কিন্তু মোহাম্মদ আর আরবা মিনুম আলিয়া চারটে ইমামের নাম আলী আপনারা জানেন হজরত আলী আলাইসালাম ইমাম জাহিনুল আবদুল্লাহ সালামের নাম আলী ইবনে হোসাইন জাহিনুল আবিদিন আলাইসালাম এমামে আলী ইবনে মুসার রেজা আলাইসালাম আর এমামে আলিয়া নকি আলাইসালাম এইভাবে পুরো ক্লিয়ারভাবে রবায়ত করা হয়েছে যে কারা ইমাম হবেন والذي جاء بالتفصيل عن جابر ال- جابر الجعفي في تفسير عن جابر بن عبد الله الانصاري جابر الجعفي جابر بن عبد الله الانصاري থেকে রওয়ায়াত করছেন নকলান আন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রওয়ায়াতকে নকল করছেন ইনদামা ইয়াসলু আন কওলিহি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আহ, যখন নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল এ রসুল খোদা ইয়া নবী আল্লাহ আল্লাহ বলছে হে বিশ্বাসীগণ তোমরা ইতাত করো আল্লাহর আল্লাহ রসুলের এবং তোমাদের মধ্যে যে উলিল আমর তো এই উলিল আমর বলতে ইয়াসাল আন হাবিয়ত উলিল আমর উলিল আমর বলতে কে ফরদ্দ আন্নবী কায়ল নবী করিম ইসলাম তাকে জবাবে বললেন হুম খোলফাই এই উলুল আমর হচ্ছে আমার খলিফারা হুম খলিফা ইয়া জাবির ওয়া আইম্মাতুল মুসলিমিন বাদিয়ার এনারা হবেন আমার খলিফা বা মুসলমানদের ইমাম আমার পরে আউ্ল হুম আলী ইবনে আবি তালিব প্রথম হবেন আলী ইবনে আবি তালিব সুম্মাল হাসান তারপর হাসান সুম্মাল হোসেন তারপর হোসেন এখানে এক এক করে নবী নাম বলেছেন এই রওয়ায়তে সুম্মা আলী ইবনুল হোসেন সুম্মা মোহাম্মদ ইবনে আলী আল মারুফ ফিত তৌরাত বিল বাকির তৌরাতে নাম এসেছে বাকির বলে ওয়া ওয়াসাদ তুদরে কহু ইয়া জাবির জাবির তুমি দীর্ঘজীবী হবে বয়স পাবে আর এই বাকরের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে জানেন কারবালার ঘটনার পরে জানাবে জাবির আবদুল্লাহ আনসারি বাক বাকর সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আর নবীর সালাম পৌঁছেছিলেন যে আমার নবী বলেছিলেন যে আমার পঞ্চম সন্তান বা মানে হজরত আলী আলাহ থেকে পঞ্চম সন্তান হবে মানে হাসান হোসাইন আলী ইবনুল হোসাইন জাইনুল তারপরে বাকির মানে পঞ্চম এমাম হজরত আলীর পরে পঞ্চম এমাম বা আমার চতুর্থ সন্তান হবে বাকের তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তাকে আমার সালাম পৌঁছে দিও আলী আল মারুফ ফিল তওরাত বিল বাকির ও সদর কুহু ইয়া যাবির আচ্ছা তুমি তাকে পাবে দর্ক করবে মানে পাবে ফায়দা লাকেই তো ফকর মিন্না সালাম যখন তার সঙ্গে সাক্ষাৎ হবে বাকের সঙ্গে আমার সালাম বলবে নবী এইভাবে রবায়ত করেছেন বলেছেন সুম্মা সাদিক ওই বাকের পরে জাফর সাদিক জাফর বিন মোহাম্মদ ইমাম হবে সুম্মা আমার খলিফা হবে সুম্মা মুসা ইবনে জাফর সুম্মা আলী ইবনে মুসা সুম্মা মোহাম্মদ ইবনে আলী সুম্মা আলী ইবনে মোহাম্মদ সুম্মা হাসান ইবনে আলী সুম্মিয়া ওয়া কুন্নিয়াতি হুজ্জত হুজ্জতুল্লাহ ফি আরদহি ওয়া বাকিয়া তহু ফি ইবাদহি ইবনুল হাসান ابن علي الذي يفتح الله على يده المشارق والمغارب ذاك الذي يغيب عن شيته غيبة لا يثبت على القول في إمامته إلا من أمتهن الله قلبه بالإيمان এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবায়াতকে শেষ করেছেন যে আয় জাবির হাসান হাসান আহ, ইবনে আহ, আলী আল আসকারির পরে একজন ইমাম হবে তার নাম আমার নাম হবে তার কুনিয়ত আমার কুনিয়ত হবে মানে শেষ ইমামের সম্পর্কে বলছেন সে আল্লাহর হুজ্জত হবে হুজ্জতুল্লাহ ফিয়ার্দে যেটা আমরা জিয়ারতে পড়ি আসসালাম আলাইকিয়া হুজ্জত আল্লাহ ফি আর্দে আল্লাহর জমিনের উপরে উনি এখন হুজ্জাত তো হুজ্জতুল্লাহ ফি আর্দেহি হু ফিয়াবাদি আর আল্লাহ ওনাকে ওনার বান্দাদের জন্য বাকি রাখবে বাকিয়াতুল্লাহ খায়রুল্লাহ কুমিন কুন্তু মিনিন কোরআন যে এসেছে ওই ইমাম জামান আলি সম্পর্কে বাকিয়াতুল্লাহ ওনাকে বলা হয় ওবাকিয়াত ফিয়াবাদি ইবনুল হাসান ইবনে আলী উনি হাসান ইবনে আলী আল আসকারির সন্তান হবেন ছেলে হবেন ইমাম মেহিদি আলাইসাল্লাম আল্লাহ ইয়াফতাল্লাহ আল্লাহ ইয়াদহি মাসারে কালার্দ মগারবা যার হাতে আল্লাহ এই বিশ্বকে মানে ফাতা করবে মশ্রিক থেকে নিয়ে মগরিব পর্যন্ত সব উনি জয়লাভ করবেন উনি ওনার রাজিত্ব হবে লালেকাল্লাদি ইয়াগুব আন আনশিয়াতে আর ইনি নিজের শিয়াদের থেকে এক পিরিয়ড মানে গায়েব থাকবেন অদৃশ্য থাকবেন যেটা এখন চলছে গায়বাতহ লা ইসবত আলাল কল ফি এমামাতেহি আর ওনার গায়বাত এমন হবে যে ওনাকে অনেক লোক এমাম মানতে অমান্য করবে ইল্লামান আমতাহান আল্লাহ কালব বিল এমান কিন্তু যাদের এমানের পরীক্ষা আল্লাহ নিয়ে নেবে তারা কখনো ওনাকে অমান্য করবে না তাকে এমাম ওনাকে এমাম বলে মেনে থাকবে এই রবায়ত যে রবায়তে পরিষ্কার নবী বলছেন যে আমার পরে আমার খলিফা বা ইমাম কারা হবেন নাম বলেছেন এক এক করে নাম বলেছেন একসঙ্গে জড়িতও বলেছেন এক এক করেও নাম বলেছেন আর এটা আমার মুসলমান ভাইদের বই থেকে সূত্র দিয়ে বললাম শিয়ারোর সূত্র দিয়ে বললাম মুসলমানদের বিখ্যাত রাবি আর বিখ্যাত বই থেকে বললাম এর পরেও যদি নবীর খলিফাকে কেউ বারো ইমামকে না মেনে বা আলী আলাইসালাম ও আওলাদ আলীকে নবীর খলিফা বা ইমাম না মেনে অন্য কাউকে নিজেদের খলিফা বলে মানে যাদের নাম কোথাও উল্লেখ নেই কোথাও নবী বলেননি আমার পরে এই খলিফা হবে এই খলিফা এই খলিফা হবে তাদেরকে যদি ফলো করেন তা আপনারা কাকে ফলো করছেন কার কথা মতো চলছেন এবার নিজেরা ভেবে দেখুন আমি এ বিষয়ে কোনো টিপনি করতে চাই না কোনো এমন কথা বলতে চাই না যে কথা শুনে হয়তো কেউ আঘাত পাবে কি কেউ আমাকে বিদ্রুপ কথা স্মরণ করবে যে ওনারা নিজের মতো কথা বলছে না আমি আপনাদের বই থেকে সূত্র দিয়ে বললাম ওই সমস্ত বইতে খুঁজে দেখুন ওই ধরনের অনেক রওয়াজ পাবেন যেখানে নবী বলেছেন আল খলফা বাই বাদ ইসনা আসেন আমার পরে বারোজন খলিফা হবেন তিনজন না কি চারজন না বারোজন খলিফা হবেন আউ্বাল হম আলী ও আখর মেহদি প্রথম আলী হবেন শেষ মেহদি হবে আর তারপরে জাবির ইবনে আবদুল্লাহ আনসারি রওয়ায়ত পড়লাম যেখানে উনি এক এক খলিফার নাম বললেন আলী হাসান হুসেন আলীল হুসেন মোহাম্মদ ইবনে আলী বাকের বাকের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তাকে সালাম বলো তারপরে শেষ এমাম পর্যন্ত নাম বললেন শেষ এমামের মাধ্যমে এই বিশ্ব জয়লাভ হবে আর সেখানে ইসলাম পুরো বিশ্বের তখন একটাই দিন হবে যে দিন খুব নিকটে আসছে ইনশাআল্লাহ ইমামে জোহর খুব নিকটে তো এইগুলো শোনার পরেও যদি কেউ অমান্য করে অবিশ্বাস করে তো আল্লাহ তার ইমানকে হেফাজত করুক তার ইমানের রক্ষা করুক তার হেদায়ত করুক সে যেন সঠিক ইমান পেয়ে যায় মরার আগে কেননা মরতে সবাইকে হবে হিসেব কিতেব সবার হবে এমানের সঙ্গে সঠিক এমানের সঙ্গে যদি যায় তাহলে পরকাল বা ভবিষ্যৎ আসান হবে আর সঠিক এমান ও সঠিক আমাল যদি না নিয়ে যেতে পারি তো এই দুনিয়ার মধ্যে আমরা একটা স্বপ্নর মধ্যে আছি যার কখনো ফল পাবো না স্বপ্ন সত্যি হবে কিনা কিছু বলা যায় না আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন আমার প্রিয় ভাই খায়রুল ইসলাম আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন খলিফাদের নাম কোথাও কোরআন হাদিসে নেই যে খলিফাদেরকে মুসলমানরা মানে কোরআনে হাদিসে কোথাও ওনাদের নাম আসেনি নবী কোথাও বলেননি যে আমার পরে এনারা খলিফা হবেন নবীর পরে যে বারোজন ইমাম বা ওনার খলিফা বা ওনারা ওসি হবেন যে সূত্রে দিয়ে আমি বললাম এটাই হকিকাত এটাই সত্য সেই বারোজন ওনার খলিফাকে আমরা নিজের বারো ইমাম বলে মেনে থাকি আর ওনার আহলে ব্যাগ মনে করে ওনাদের অনুগামী ও অনুসারী হয়ে এই বিশ্বে জীবনযাপন করছি বা করতে চাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম ও আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল العالمين